আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত একদা নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন হে আয়সা এই যে জিব্রিল আলাইসাল্লাম তোমাকে সালাম দিচ্ছেন তখন তিনি বললেন তার প্রতি সালাম আল্লাহ রহমত এবং তার বরকত বর্ষিত হোক আপনি এমন কিছু দেখেন যা আমি দেখতে পাই না এর দ্বারা তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বুঝিয়েছেন